ওয়াহেদা একটি চোখ খুলে তারা রাস্তা দেখতেন ঘুমটা টেনে আমাদের দেশের আগের দাদি নানি যুগে মোটা মোটা বড় বড় লম্বা চাদর তখন এই সব পাতলা বোরখার নেকাপ টেকাপ ছিল না কিন্তু তখন বড় বড় চাদর দিয়ে জড়িয়ে থাকতো আর এই ঘুমটা টেনে লম্বা করে টেনে দিত আর একটু কাথুয়ে হাঁটতো আর একটা চোখ খুলে দেখতো যারা একটু বয়স্ক মানুষ তারা দেখেছেন হয়তো দেখেছেন এরকম চাদরগুলি জি হ্যাঁ তো নবী সাল্লা সাল্লামের সাহাবি মহিলারা এইভাবে হেজাব ফরজ হওয়ার পর তাহলে ষষ্ঠ হিজড়ি পর্যন্ত চেহারা খুলে এক অপর স্ত্রীকে সবাই দেখতো সাহাবাই আমরা ওমার এটাকে পছন্দ করছিলেন যে সবাই দেখছে এক অপরের স্ত্রীকে আল্লাহ যদি হেজাবের আয়াত নাজিল করতো চেহারা ঢাকার বিধানটা নাজিল করতো ইত্যাদি তো এই আশা করতেন তো আল্লাহ পাক ওই আয়াত নাজিল করে দিলেন হিজাবের দুই বলছিলাম দিন ইসলামের বিধিবিধানগুলি একদিনই সবগুলো নাজল হয়নি এক বছরই নাজল হয়নি ধীরে ধীরে ধীরে নাজল হয়েছে ইসলামের প্রথম যুগে এই ক্ষণস্থায়ী বিবাহ করা জায়জ ছিল সপ্তম হিজড়িতে তাহলে কি করা হয় খাইবারের বছরে প্রথম হারাম খাইবারের যুদ্ধে সময় নবী সাল্লাহ সাল্লাম হারাম ঘোষণা করলেন আগের হাদেশে কি পেলাম তার এক বছর পরে তিন দিনের জন্য অনুমতি হয়েছিল আর একটি হাদিস রয়েছে সেটাও শেষ করেনি এই হাদিসটি আখরা আখরাজাহ সাবাত সাতজন এমাম বর্ণনা করেছেন গাধা খাওয়া হারাম করেছেন এবং মোতা হারাম করেছেন ইয়ামা খাইবা খাইবারের দিন আখরাজাহ সাবাত সাতজন এমাম সাতজন এমাম বলতে হাফিজ বিন হাজারের বলগুলো মারামের ভূমিকাতে তিনি তার পরিভাষায় বলেছেন কে কে ছয়টি ছয়টি প্রসিদ্ধ কিতাবের এমাম আর এমাম আহমদ এমাম আহমদ তার মুসনাদে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তেরমিজি ইবনে মাজা এই সাতটি কিতাবে রয়েছে হাদিস তো সাতটি কিতাবের একটি কিতাবকে তিনি ব্যতিক্রম বলছে ইল্লা আবা দাউদ আবু দাউদে এ হাদিসটি নেই তারপরে হাদিসটি দেখেন ওয়ান রবি ইবিন সাবরা তান আবি রবি ইবিন সাবরা তার পিতা সাবরা থেকে বর্ণনা করছেন আন্না রাসুল আল্লাহ কালা নবী সাল্লাম বললেন ইন্নি কুন্তু আজেন্ত লাকুম ফিল ইস্তিম তাই মিনান্নে সাই আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম নারী সম্ভোগের মানে মোতার বিবাহের টেম্পোরারি বিবাহের জন্য তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম নিঃসন্দেহে আল্লাহ রবুল্লা আলমিন এটিকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত এখন হারাম হয়ে গেছে তাহলে বোঝা যে আগে ছিল হালাল ছিল তারপরে করা হয়েছে হারাম করা হয়েছে জি সুতরাং কারো কাছে যদি এই রকম কোন মহিলা মোতার বিবাহে থাকে তাহলে ফাল ইয়খিল সাবিলাহা তার রাস্তা যেন ক্লিয়ার করে দেয় মানে তাকে ছেড়ে দেয় তাকে বিদায় করে দেয় আর রাখতে পারবে না শরীয়ত সম্মত বিবাহ ইজাব কবুল আর তাতে আপনার মোহর ইত্যাদি দিয়ে বিবাহ করতে হবে আর না হলে এইরকম যদি নেকাহে মোতা টাকার বিনিময়ে এতদিনের জন্য তোমাকে রাখলাম এইরকম কারো কাছে থাকে তো যেন তার রাস্তা ছেড়ে দেয় ওয়ালা তা খোঁজু এজা তো মোহন্না সাইয়ান আর তাদেরকে কোনো কিছু যদি ওপর হুকুম দিয়ে থাকো তাহলে সেগুলি তোমরা বা টাকা পয়সা দিয়ে থাকো ফিরিয়ে নিও না যা দিয়েছ দিয়েছ হয়তো আরো এক মাস দুই মাসের জন্য চুক্তি ছিল আর টাকা পুরোটার পেমেন্ট করে দিয়েছো আরে আমি তো দিয়েছিলাম দুই তিন মাসের জন্য এখন তো হারাম হয়ে গেল তার টাকা ফিরিয়ে নি না আর ফিরিয়ে না চলবে না দিয়েছো দিয়েছো যাও ওয়ালা তা খুজু আর তোমরা নিতে পারবে না এজা হাতেই তো মোহন্না ওই সব মহিলাদেরকে কোনো কিছু যদি দিয়ে থাকো ধন সম্পদ বা উপঢকন আখরাজাহ মুসলিম হাদিস সেই মুসলিম রয়েছে সবগুলি হাদিস মুসলিমে আছে না হয় বোখারি মুসলিমে আছে আর না হলে এই ছয়টি কিতাবে আছে আবু দাউদ ছাড়া সবগুলি প্রসিদ্ধ কিতাবে রয়েছে এই হাদিসটি আবু দাউদে রয়েছে নাসাই তো রয়েছে ইবিনে মাজাতে রয়েছে মোসাদ আহমদে রয়েছে ইবিনে হেব্বানে রয়েছে এই ছিল মোতা সম্পর্কে হাদিসগুলি সবগুলি হাদিস দ্বারা বোঝা গেল যে বিবাহ মতা কি হয়েছে হারাম হয়েছে কখন হারাম হয়েছে এই মর্মে দুই রকম হাদিস পেলাম একরকম হাদিস পেলাম যে খয়বারে সপ্তম হিজড়িতে খয়বারের সময় আর এক হাদিস পেলাম যে অষ্টম হিজড়ির শেষ দিকে যখন হোনায়নের পর আওতাস হল তখন তিন দিনের জন্য অনুমতি দিয়ে আবার চিরকালের জন্য হারাম করা হয়েছে একদল বলছেন যে মোতা প্রাথমিক হারাম করে দেওয়া হয়েছিল হারাম করে দেওয়া হয়েছিল খাইবারে আর তারপরে যখন আওতাসের সময় দেখা গেল যে অনেক দিন হয়ে গেল মক্কা আশাইদের আর তারপরে মক্কা বিজয়ের পরে আবার হোনাইন এসেছে হোনাইন থেকে আবার আওতাসে এদের প্রয়োজন রয়েছে তখন নবী করিম সাল্লাম আল্লাহ পাকের ওহির ভিত্তিতে তিনি অনুমতি দিয়েছিলেন তিন দিনের জন্য আওতাসের বছর তারপরে চিরকালের জন্য হারাম করা হয়েছে আর একদল বলছেন না অনুমতি দেননি নবী সাল্লাহ সাল্লাম অনুমতি দেননি বরং সেটাকে অকাট্য করা হয়েছে হারাম করে দেওয়া হয়েছিল খাইবারেই কিন্তু অনেকে হয়তো জানতো না আর এখানে অনেক মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিল নতুন তারাও এসেছে মুসলিমরা এসছে দূর দূরান্ত থেকে অনেকে এসছে যারা হয়তো এই মশলা জানেনি আর তখন তো এইরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না যে সবাইকে জানানো সম্ভব হবে তো হয়তো অনেকের কাছে সংবাদ পৌঁছেনি আর সুতরাং অনেকে হয়তো এই এই মোতার কাজ করছিল সেই জন্য নবী করিম সাল্লাম আবার সেই কথাটি রিপিট করেছিলেন যে এটা হারাম করা হয়েছে তাহলে মাঝখানে আর অনুমতি দেওয়া হয়নি এইরকম কথা অনেকে বলেছেন মোতার বিবাহর সংজ্ঞা কি এই সম্পর্কে ভাষ্যকার বলছেন যে আন্নার রাজুল এতাজাউল মার আতাইলা মুদাতিন মালুমা ও মজহুলা কোন পুরুষ কোন মহিলাকে বিবাহ করবে নির্দিষ্ট একটা সময়ের জন্য অথবা অনির্দিষ্ট সময়ের জন্য কিন্তু চিরকালের জন্য না তোমাকে সবসময় রাখবো না যতদিন মন হবে তোমাকে রাখবো আর না হলে তোমাকে ছেড়ে দেবো অথবা কি করলো নির্দিষ্ট করে দিল এক মাস দুই মাস এক বছর দুই বছরের জন্য ওয়া নিজাম হাইন্দার রাফেজ আহিয়া নিকাহুন মুআক্কাতুন বিআমাদিন মালুমিন আও মজহুলিন ওয়া গায়াতুহু ইলা খামসাতিন ওয়া আরবাইনা ইয়াওমান ওয়া ইয়ানতাহিল আকদু বিনকিদাই জামানিল মুআক্কাত শিয়া রাফেজিদের কাছে এই মোতার বিবাহের সিস্টেম হচ্ছে ভাষ্যকার বলছেন মক্কাতুল মুকাররমার কাজী শেখ আল বাসাম হিয়া নিকাহন মোয়াক্তাক টেম্পোরারি বিবাহ বে আমাদিন মালুম নির্দিষ্ট একটা সময়ের জন্য বা অজ্ঞাত সময়ের জন্য ফিক্স করেনি যে কতদিন কিন্তু এটা জানা আছে যে আমার যতদিন মন হবে রাখবো তারপর ছেড়ে দেবো অগায়াত আর খুব বেশি যদি এটা হয় সেটা হচ্ছে ৪৫ দিন তাহলে শিয়াদের কাছে যদি সময় নির্ধারণ নাও করে নির্দিষ্ট না করে ৪৫ দিনের বেশি রাখতে পারবে না তারপরে নতুন আবার করবে নতুন আবার করবে আবার শিয়াদের ধর্মে যত নাবালিকার সাথে মতা করবে তত বেশি সব এই জন্য আমার কাছে একটি কিতাব আছে লিল্লাহ আলী তারিখ আল্লাহর জন্য এবং ইতিহাসের জন্য তো সেই কিতাবটি লিখেছে একজন মৌসবি ইরাকের বড় আয়াতুল্লাহ যেমন খোমাইনি আয়াতুল্লাহ ছিলেন না আয়াতুল্লাহ মানে বড় আল্লামা ওদের আমাদের সমাজে যে আল্লামা বলে বা ইমাম ধরেন বা মহাদ্দেশ তো শিয়া রাফেজিদের কাছে যে বড় যে ধর্মগুরু সে হচ্ছে আয়াতুল্লাহ হ্যাঁ আল্লাহ নিদর্শন তো এই আয়াতুল্লাহ খোমাইনির বন্ধু একবার ঘনিষ্ঠ বন্ধু এই মৌসবি ইরাকের লোক ছিল সে যখন হেদায়ত হলো শিয়া থেকে আহলুসন্না হয়ে গেল হেদায়ত আল্লাহ পাক হেদায়ত করেছেন তাকে তখন যেহেতু ঘনিষ্ঠ বন্ধু আয়তুল্লাহ খোমাইনি হবিজ ছিল সেজন্য তার বেশ কিছু ঘটনা তাতে উল্লেখ করেছে নাবালিকা সাত বছর আট বছরের মেয়ের সাথে আয়তুল্লাহ খোমাইনি জি এই নিকাহ মোতা করত আর তার বিভিন্ন ঘটনা তার হোটেলের আর বিভিন্ন উল্লেখ করেছে আমার কাছে সেই কিতাব আছে জি এই হলো শিয়া রাফেজি আর আয়াতুল্লাহদের ধর্ম জি সাহাবাই কেরামদের মধ্যে কিছু কিছু সাহাবাই কেরামদের কাছে নবী সাল্লাম চিরকালের জন্য হারাম করে দিতেন এই সংবাদটা বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি যার ফলে তারা মনে করতেন যে নবী সাল্লাম একবার খাইবারে নিষেধ করেছেন আবার তারপরে এক বছর পরে আওতাসের যুদ্ধ হনায়নের পরে তখন তিন দিনের জন্য ছাড় দিয়েছেন তার মানে যদি জরুরি হয় তাহলে জাহেজ হতে পারে এইরকম মত পোষণ করতেন কিছু কিছু সাহাবাই কেরাম আর তারপরে তারা ফিরে আসেন তাদের একজন অমিন ইবিন আব্বাস ভাষ্যকার বলছেন আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ প্রখ্যাত সাহাবি প্রখ্যাত মফাসের তাহলে বোঝা গেল যে বড় আলেম হইলেই যে সব মাসলা জানা থাকবে আর সবটাই আমি ঠিক বলবো এটা নয় আর একটা ভুল হয়ে গেলে সবগুলি আপনি ছেড়ে দেবেন এটা আপনার মূর্খামি একটা দুটা পাঁচটা ভুল হলেই আপনি সবগুলি ছেড়ে দেবেন একটা দুটো পাঁচটা ভুল আবার যদি আকিদার ক্ষেত্রে হয় সাবধান যার রাস্তাই হচ্ছে বিদাতি রাস্তা আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত তার কাছ থেকে দিন নেবেন না কিন্তু আকিদা সহিশুদ্ধ থাকার সাথে সাথে মাসলা মাসাইলে কিছু ভুল ভ্রান্তি হয়েছে যেমন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ বা আজকালকার বড় বড় আলেম আলামা তাদের নাম দিয়ে এক একটি মাসলা বলবো না সাধারণ মানুষদের জন্য কিন্তু তাদের বেশ কিছু মাসলা মাসাইল ভুল হয়েছে কতক মাসলা মাসাইলে আলবানী সাহেবের ভুল হয়েছে কতক মাসলা মাসাইবিন বাজার ভুল হয়েছে কত মাসলা মাসাইলে ইবিন ভুল হয়েছে হইতে পারে এত বড় আলেম হওয়া সত্ত্বেও তার মানে এই নয় যে তাদের হাজার হাজার আর লাখ লাখ মাসাইল আর দিনের খেদমতের ক্ষেত্রে আমাদের অনিয়া হয়ে যাবে এত বড় আলেম আর এই ফতুয়া দিয়েছেন এটা কেমন কথা হইল আরে মানুষ মানে ভুল হবে এটাই প্রমাণ করে যে মানুষ অসম্পূর্ণ হ্যাঁ মানুষ কেউ সম্পূর্ণ না এটা প্রমাণ করে একমাত্র পূর্ণতা আল্লাহ আবুল আলমিনের জন্য আল্লাহ তিনি ভুল করেন না আল্লাহ ছাড়া যে কেউ ভুল করতে পারে আম্বিয়া রসুলগণ এই জন্যই ভুল করেন না যে তাদের কাছে ওই আসে সংশোধন করে সংশোধন না করে দল তাদের দ্বারা ভুল হয়ে যেত আর যখনই ছোটখাটো ভুল হয়েছে তখন আল্লাহ কি করেছে তাদের সংশোধন করে দিয়েছেন ওহি দিয়ে তারপরে ভাস্কর ফাঁকা দরাজ ইবিন আব্বাস তারপরে প্রত্যাবর্তন করেন ওয়াকাল আবি তাহারিম আর তারপরে না মোতা হারাম হয়ে গেছে এই মত তিনি পোষণ করেন সুম্মান আকাদা ইজমাউল মুসলিমিন আলা তাহরিমেহা তাহরিমান মোয়াব্বাদান মুতলাকান তারপরে সমস্ত মুসলিমদের ইজমা হানাফি সাফি মালিকি হাম্বেলি সমস্ত আহলে জামাতের ইজমা ঐক্যমত রয়েছে যে নেকাহে মোতায় টেম্পোরারি বিবাহ হারাম চিরকালের জন্য কেমত পর্যন্ত আর কোন রাস্তা নেই যতই নিরুপায় হোক না কেন আমি আর থাকতে পারছি না আমি আর বিবাহ ছাড়া স্ত্রী ছাড়া থাকতে পারছি না তো আপনার জন্য রোজার রাস্তা আছে হ্যাঁ রোজার রাস্তা আছে রোজা রেখেও যদি আপনার না হয় অবশ্যই হবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন মাসে আরো তিনটি রোজা রাখেন তা সপ্তাহে দুটো করে রোজা হইলে চার সপ্তাহে চার দুগুণ আটটি হয়ে যায় আর মাসে তিনটি রোজা তো আট তিনে এগারোটি রোজা হয়ে যায় তিন ভাগের এক ভাগ রোজা হয়ে যায় ইনশাআল্লাহ তাল্লাহ তাতে আপনার উত্তম চিকিৎসা হবে আর না হলে স্ত্রীর সাথে আপনার এই রুজি আর চাকরি বিদেশ আপনি ছাড়েন আর গিয়ে স্ত্রীর সাথে থাকেন আপনি কে বলছে যে বিদেশে থাকতে হবে ডাল ভাত খাবেন অনেক ভালো কোন থেকে বেঁচে থাকার জীবন আপনার ইমাম ইবিনে তাইমা রহমতুল্লাহ শেখুল ইসলাম বলছেন আর রেওয়ায়াতুল মোতাওয়াত মোতাওয়াতিয়াতুন আলা আন আল্লাহ তাআলা হারামাল মুতআতা বাদা লেহা আল্লাহ রাব্বুল আলমিন মুতার বিবাহকে হালাল করার পরে হারাম করেছেন সমস্ত হাদিসগুলি এই ক্ষেত্রে এক রকমের কোন হাদিসে বিরোধ নেই পরস্পর বিরোধী কোন হাদিস নেই যে কোন হাদিস দ্বারা আপনি জায়েজ করবেন অসওয়াব আর সঠিক মত হচ্ছে আন্নাহা বাদ আন হর্রেমাত লাম তাহিল হারাম করে দেওয়ার পরে এই মোতাকে আর হালাল করা হয়নি ও আন্নাহা লাম্মা হর্রেমাত আমা ফাথে মাক্কাতা মক্কা বিজয়ের বছর যে হারাম করা হয়েছে মানে মক্কা বিজয়ের হইল রমজান মাসে আর তারপরেই সওয়াল জিলকাদা মাসে যে আওতাসের যুদ্ধে হারাম করা হলো লাম তাহিল্লা বাদা এরপরে কখনো হালাল করা হয়নি কখনো হালাল করা হয়নি এমাম কর্তুবী রহমতুল্লাহ আলে বলছেন মোতার বিবাহ সম্পর্কে আর রেওয়ায়ত কুল্লাহ মুতাফিকাতুন সমস্ত হাদিসগুলি একরকম একমত কি এই বিষয় আন্না জামানা এবাহাতিল মুত আতিলামিয়াতুল মোতার বিবাহ যে বৈধ করেছেন রসুল্লাহাম এই সময়কালটা বড় দীর্ঘকাল ছিল অল্প কিছু সময়ের জন্য হালাল করা হয়েছিল জায়েজ করা হয়েছিল ওয়াইন্না হর্রেমাত বাজাদা আলিকা আর এরপরে মোতার বিবাহ টেম্পোরারি বিবাহকে হারাম করা হয়েছে ওয়াল আলা তারপরে সালাফ আগের অলামারা আর পরবর্তীকালে সমস্ত অলামা একমত যে মোতা হচ্ছে হারাম ইল্লা মানলা ইয়ালতাফেতু এলহিমিনার হাফেজ একমাত্র ওরাই বিরোধিতা করেছে যারা এইসব হাদিসের তোয়াক্কা করেনি পরোয়া করেনি ভ্রুক্ষেপ করেনি মিনার রাফেজ তারা হচ্ছে শিয়া রাফেজি শিয়া রাফেজি তারাই এ নিকার বিবাহকে জেনাকে সোয়াবের কাজ মনে করে জেনাকে সোয়াবের কাজ হিন্দুও করে না রুচিশীল হিন্দু আরে হিন্দুর বাড়ি জেনা হইতে পারে কিন্তু কেউ বলবে না যে জেনা ব্যবচার করাটা কোন পুণ্যের কাজ বলবে হ্যাঁ ইহুদি খ্রিস্টানও বলবে না ইহুদি খ্রিস্টান মানে জেনা অহরহ ডাল ভাত হয়ে গেছে হ্যাঁ তাদের খাওয়া দাওয়া চাইতে হতে জেনা বেশি এই যে পঁচিশে ডিসেম্বরে ক্রিসমাস আর তাদের বড়দিন গেল এতে দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবচার হয় আর সবচেয়ে বেশি মদ পান করা হয় জি এটা পশ্চিমা দেশের লোকদের সাক্ষী সবচেয়ে বেশি এই দুটি পাপ হয় মদ এত বেশি খাওয়া হয় যেটা সবচেয়ে নিকৃষ্ট হারাম অমুল খাবাইস সমস্ত পাপের জ্বর যেটাকে বলা হয়েছে হাদিসে আর সবচেয়ে বেশি অশ্লীল কাজ এতে হয় পক্ষান্তরে দিন ইসলামের উৎসবের দিন কত সুন্দর দেখুন ঈদুল ফেতের আমরা এবাদত বন্দী করি ঈদুল আজহাতে আমরা এবাদত বন্দী করি হাজিরা হজের অধিকাংশ কাজগুলি সারে আর যারা হজে না যেতে পারে তারা ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ পড়ে আর তারপরে কোরবানি জবাই করে আল্লাহ নৈকট্য লাভ করে দেখেন তাহলে এতেই বুঝতে পারছেন যে কোনটা আল্লাহর নাজলকৃত সত্য দিন আর কোনগুলি রোহিত ক্যান্সিল বাতিল দিন ওগুলো হচ্ছে বাতিল ধর্ম ধর্মের সাথে শুধু তার নামের সম্পর্ক রয়েছে বিকৃত ধর্মের সাথেও সম্পর্কটা তাদের আসল সম্পর্ক নেই নামে মাত্র খ্রিস্টান নামে মাত্র ইয়াহুদি কিন্তু আসলে তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই বেশ একটা সংকেত যা আমরা কি খ্রিস্টান ব্যাস আর কিছু না এমনকি গবেষক আলামারা বলছেন খ্রিস্টান ধর্মেও ইয়ে মদ হালাল নয় খ্রিস্টান ধর্মেও শুকুর হালাল না সোর হচ্ছে শুকুর হচ্ছে তাদের প্রধান খাদ্য খ্রিস্টান ধর্ম ইসা আলি সাল্লামের নিয়ে আসা ইনজিলের ধর্মে তাওরাতের ধর্মে শুকুর হালাল নয় মদ হালাল নয় কিন্তু খ্রিস্টানদের কাছে এগুলি হচ্ছে প্রধান খাদ্য প্রধান পানীয় আশা করি যারা খ্রিস্টান তারা এসব কথা জেনে শুনে এবং গবেষণা করে তারা দিন ইসলামের দিকে এবং আল্লাহ পাক রব্বুল আলম নাজলকৃত বিধানের দিকে ফিরে আসবে আল্লাহ পাক তাদেরকে হৃদায়ত ভাষ্যকার বলছেন যে এই হাদিসের যে প্রথম হাদিসটি প্রথম হাদিস আটশো ষাট নম্বর যেটি সালমা বিন আকুয়ার হাদিস বলছি আদুল্লাহ আল্লাহ তাহারিম মতো আওতাস আওতাসের বছর মোতাহারাম করা হয়েছে সওয়াল সওয়াল মাসে মিন আম সামানিয়া মিন আল হিজরা অষ্টম হিজরির সওয়াল মাসে ওয়ান্না রুখসাতা ফিহা সালাসাত আইয়াম ফাকাত আর সেখানে মাত্র তিন দিনের জন্য ছাড় দিয়েছেন রসুল্লাহ তারপরে হারাম করা হয়েছে তারপরে হাদিসটি থেকে প্রমাণিত হয় আন্ন মোতাতে মোতার ছাড় দেওয়া হয়েছে তাহলে আসল হচ্ছে যে মোতা ইসলাম নয় কিন্তু ছাড় দেওয়া হয়েছিল ওয়ান্নাহা বাদ হাজা তারখিস হর্রেমা তাহরিমান মোয়াব্বাদান ইলাই আহমিল কেয়ামত পর্যন্ত চিরকালের জন্য হারাম করে দেওয়া হয়েছে এই ছাড়ের পরে তারপরে হাদিস প্রমাণ করে যে এদুল্লা আলা ওজুবিল ইকলা ফিলহাল আনহাজহি রকসা নবী সাল্লাহ সাল্লাম বললেন যে যার কাছে মোতার স্ত্রী আছে মোতার মহিলা আছে যেন সাথে সাথে ছেড়ে দেয় হ্যাঁ এই নির্দেশ দিয়েছেন তার মানে মোতার আর কোনো অবকাশ ইসলামে নেই এমন নবী রহমতুল্লাহ আলাই বলছেন এই মর্মে আসাহি আল মুখতার আন্না তাহরিম আল মোত আতি ওয়াইবাহত কানমারাতাইন মোতা আরাম এবং হালাল করা দুইবার ঘটেছে দুইবার ঘটেছে ওই যে দুই রকম হাদিস সামনে রাখলে মনে হয় যে দুইবারই ঘটেছে কি ওয়াকানাত হালালান খাইবলা খাইবার খাইবারের আগে হালাল ছিল খাইবার যুদ্ধের আগে হালাল ছিল সোম্মা হর্রেমাতে আমা খাইবার খাইবার যুদ্ধ সপ্তম হিজড়িতে খয়বার যুদ্ধের সময় হারাম করা হয়েছে সুম্মা অবিহাত ইয়মা ফাতে মক্কা মক্কা বিজয়ের বছরে হালাল করা হয়েছিল সেটা ছিল আওতাসের যুদ্ধের দিন আর মক্কা বিজন আওতাসের যুদ্ধ কাছাকাছি সময় রমজান আর সবাল এই সময়গুলিতে হয়েছে তারপরে তিন দিন এই বৈধতা থাকার পরে চিরকালের জন্য কেমত পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে এই হচ্ছে ইমাম নবী রহমতুল্লাহ আলহীর বক্তব্য এছাড়াও বেশ কিছু আলামাদের নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী তার রৌজা নদিয়া একটি কিতাব রয়েছে তার বক্তব্য উল্লেখ করেছেন একই বিষয়ে সুতরাং এখানে আমাদের আলোচনা এই মতা সম্পর্কে শেষ করছি আর সময় অনেকটা এগিয়ে চলে গেছে এজন্য দুঃখিত তার আগে আমাদের তফসির